বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আমরা সত্য মিথ্যার আলোচনায় প্রতিবেশীর কথাটি পেশ করছিলাম প্রতিবেশীর বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ বিষয় যা মানুষের জাহান্নাম এবং জান্নাত নির্ভর করে প্রতিবেশীর সাথে সদাচরণের বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ সদাচরণ তো মানুষকে করতেই হবে সবার সাথে তো প্রতিবেশীর সাথে ভিন্নভাবে করতে হবে এটা জরুরি আপনার জাকাত প্রদান করে জান্নাত কিনা যায় না কোটি টাকা দিয়ে জান্নাত কিনা যায় না প্রতিবেশীর সাথে দুর্বল আচরণ করে সদাচরণ বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ আল্লাহ তালা আমাদের নবীকে সদাচরণের কথাটি এইভাবে বলেন মা রাহমাতিম মিনাল্লাহ লিনতালাহুম ওয়ালাও কুন্তা ফাজান গালিজ আল লান ফজু মিন হাউলিক হে মোহাম্মদ আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে এটা একটা বড় অনুগ্রহ যে আপনি সদাচরণের অধিকারী হয়েছেন আপনার আচরণ নরম আপনার মুখের ভাষা নরম আপনি যদি কঠোর স্বভাবের হতেন আপনি যদি কর্কশ আচরণের হতেন লানফাজু মিন হাউলিক তাহলে মানুষ আপনার পাশ থেকে সব সরে যেত যারাকে আপনি পাশে দেখতে পাচ্ছেন যারা আপনার সাথে ভালো আচরণ করে চলেছে যারা আপনার পাশে বসে দিন ধর্ম জানতে চাচ্ছে তারা আপনার পাশে থাকতো না সব সরে যেত আপনার ভাষা আপনার কথা যদি একটু কঠোর হতো তাহলে কেউ থাকতো না আল্লাহ তালা বলছেন এই কথা বলার পর আল্লাহ রসুল বলেন ফা ফানহুম দেখুন মানুষ যদি মন্দ আচরণ করে তাহলে তাদেরকে মাফ করুন অস্তাক ফিরলাহম তারা যে না বুঝে আপনাকে কিছু বলে ফেলেছে এতে যে পাপ হয়ে গেছে তাদের এই জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চান এর নাম নম্র আচরণ সম্মানিত দর্শক মণ্ডলী প্রতিবেশী কিছু বলে ফেলেছে আপনার এখন কর্ম আপনি তাকে ক্ষমা করেন কোনো সময় ভাববেন না যে প্রতিশোধ নিতেই হবে একটা মেরেছে দুইটা মারব এটা কোনো সময় মাথায় আনবেন না কেয়ামত পর্যন্ত মরা একদিন লাগবেই অতএব প্রতিবেশী মেরেছে আপনি প্রথম কাজ তাকে মাফ করে দেন যাক তুমি অন্যায় করেছো করেছো আমি মাফ করে দিলাম দ্বিতীয় কাজ আপনি যে গালিগুলোজ করতে আপনার পাপ হয়েছে আপনি যে আমাকে অকথ্য ভাষায় গালি দিয়েছেন এর জন্য যে আপনার পাপ হয়েছে আমি আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা চাই আল্লাহ এই লোককে তুমি ক্ষমা করো আল্লাহ তুমি এই লোককে মাফ করো কি পারবেন এরই নাম নম্র আচরণ এরই নাম সদাচরণ এই কথাটাই আল্লাহ তালা অন্য জায়গাতে বললেন জাহাদিল হুম বিল্লাতি হে আহসান আপনি প্রতি উত্তর দেন ও যা বলেছে তার চেয়ে সুন্দর কখনো আপনি ও যা বলেছে তর্ক বিতর্কের সময় ঝগড়া করার সময় আপনি পাল্টা পাল্টে ওইটা বলতে পাবেন না যদি ও যা বলেছে তাই বলেন তাহলে আপনি মোমেন নন আর ও যা বলেছে তার চেয়ে বলে বেশি করে যে সে শয়তান ওটা শয়তানের কাজ আর এই যে নির্বাচন নীতিমালার এমন একটা নোংরা চরিত্র যে দিন রাত দলীয় নীতিতে মানুষ ব্যস্ত একজন যদি কিছু বলে তাহলে আর একজন তাকে জবে করে ছেড়ে দেয় তার বিরুদ্ধে কোর্ট কাচারি কেস করে ছেড়ে দেয় সব সময় লেগে থাকে যে অকে দমাতেই হবে অকে পরাজয় করতেই হবে তাহলে বলুন যে এ আচরণ দিয়ে জান্নাত পাওয়া যাবে কিনা আল্লাহ যে বললেন জাদেল হুমবিল্লাতে হাসান প্রতি উত্তর দেন যেটা ওর চেয়ে উত্তম ও যা বলেছে তার চেয়ে আপনারটা ভালো হতে হবে আল্লাহ তালা বললেন ইদফা বিল্লাতি হে আহাসান ফায়দাল্লাদি বাইনাকা অবাইনাহু আদাওয়া কান্নাহ আলিউন হামিম আপনি সুন্দর প্রতি উত্তর দেন তাহলে আপনার মাঝে আর তার মাঝে যে শত্রুতা রয়েছে এটা ভালোবাসায় পরিণত হবে এটা অন্তরঙ্গ বন্ধু হিসাবে গড়ে উঠবে তখন দেখবেন দুইজনের মাঝে আর কোনো সমস্যা নেই দুইজনের মাঝে ভাতৃত্ব ভালোবাসা গড়ে উঠেছে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি যে প্রতি উত্তর হতে হবে সুন্দর এরই নাম সদাচরণ প্রতি উত্তর হুবাহু যদি হয় তাহলে এটা সদাচরণ নয় আর তার চেয়ে যদি ভারী হয় তাহলে ও মমিনই নয় ও জান্নাতের আশা করতে পারে না ও জান্নাত থেকে বহু দূরে আল্লাহ তালা বিভিন্ন আয়াতে মানুষের সদাচরণের কথাটি পেশ করেছে যা মানুষ বুঝতে চায় না আমল করতে চায় না দেখুন জোবায়ের ইবনে মোতেম রাজিয়াল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন লায়াত খোলল জান্নাতা কাতে সদাচরণকে ছিন্ন করে যারা তারা জান্নাতে যাবে না যারা সদাচরণ করতে পারে না পরস্পরে তারা তাহাজুদ পড়েই জান্নাত পাবে না সদাচরণকে ছিন্নকারী জান্নাতে যাবে না আল্লাহ রসুল সাড়ে চোদ্দশো বছর পূর্বেই ঘোষণা দিয়েছেন আবদুল ইবনে উমর রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সালাসা তিন শ্রেণীর মানুষ লায়াদ খোলনাল জান্না জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষের জান্নাতের আশা করা যায় না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মধুমিনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট পান করে তারা জান্নাতে যাবে না তাদের ব্যাপারে জান্নাতের আশা করা যায় না দুই ও রাহেমিন সম্পর্ক ছিন্ন করে যারা তারা জান্নাতে যাবে না তাদের জান্নাতের আশা করা যায় না তিন মুসাদ্দেকুন বিশ্বেহেরে জাদুকে বিশ্বাস করে যারা তারা জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষের ওপরে আল্লাহ তালা জান্নাত হারাম করে দিয়েছেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাত পাবে না এক আত্মীয়তা নষ্ট করে যারা পরস্পরের সদাচরণ ছিন্ন করে যারা তারা জাহান নামে যাবে দুই যারা জাদুকে বিশ্বাস করে ভেলকিবাজি করে আরও যত জাদু সংক্রান্ত ব্যবস্থা আছে এরা জান্নাতে যাবে না তিন নেশা করে যারা তারা জান্নাতে যাবে না আমরা সময়ে নেশাদার দ্রব্যের বিষয়টি বিস্তারিত বলবো এখানে বলছিলাম সদাচরণের বিষয়টি আবু হরাই রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলহ আসাল্লাম বলেছেন আর রাহেম সোহনাতুন মিনার রাহমান সদাচরণ নম্র আচরণ রাহমান থেকে নির্গত হয়েছে সদাচরণ নম্র আচরণ রাহমান থেকে নির্গত হয়েছে এরপরে আল্লাহ তালা বলেন মান অসালাকে তহ অমান কাতাকে কাতাতহ সদাচরণ তুমি মনে রেখো তোমাকে যে গ্রহণ করবে আমি আল্লাহ তাকে গ্রহণ করব। সদাচরণ তুমি মনে রেখো তোমাকে যে ত্যাগ করবে আমি আল্লাহ তাকে ত্যাগ করব। আমি আল্লাহ তাকে গ্রহণ করব না বিশ্বাস করুন সম্মানিত দিনী ভাই বোনেরা সদাচরণ নেই যার আল্লাহ নেই তার ভালো আচরণ নেই যার আল্লাহ নেই তার এই কথাটাই আয়েসা রাজি আল্লাহ তালা আনহা অন্য বর্ণনায় এইভাবে বলেন আর রাহেম মল্লাকাতুন বিল আর্স সদাচরণ আর্সের সাথে ঝুলন্ত অবস্থায় বলছে আর্সের সাথে ঝুলে আছে আর বলছে যে আমি সদাচরণ বলছি মান অসালানি অসালাহুল্লাহ যে আমাকে গ্রহণ করবে আল্লাহ তাকে গ্রহণ করবেন অমান কথানি কথাহুল্লাহ যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দেবেন মনে রাখা ভালো হবে সদাচরণ নেই যার আল্লাহ নেই তার নম্র আচরণ নেই যার আল্লাহ নেই তার মন্দ আচরণ দিয়ে আল্লাহকে পাওয়া যায় না দুর্বল আচরণ দিয়ে আল্লাহর দয়া পাওয়া যায় না সদাচরণ ছাড়া আল্লাহর সন্তুষ্টি ইহকালে পরকালে পাওয়ার আশা করা যায় না এটা একটা অবাস্তব ব্যাপার সদাচরণ ছাড়াই আপনি ইহকাল এবং পরকালের সফলতা অর্জন করবেন এটা হয় না আবু হরাইরা রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন লাইসাল ওয়াসল বিল মুকাফি কেউ সদাচরণ করলে আমি তার সাথে নম্র আচরণ করব এর নাম সদাচরণ নয় অলা কিনা লসেল এ যা কোতেয়াত রাহেমহু অসালাহা সদাচরণ হচ্ছে ওটাই কেউ যদি ওটাকে ছিন্ন করে কেটে দেয় তাহলে আপনি ওটাকে জড়াবেন এটাই হচ্ছে সদাচরণ সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আপনাদেরকে অত্র হাদিসগুলির বিবরণে খোলাখলিভাবে স্পষ্টভাবে বলতে চাচ্ছি যে দেখুন প্রতিবেশীর সাথে দুর্বল আচরণ করে সদাচরণ কম করে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে পারবেন না এটা একটা অসম্ভব ব্যাপার জান্নাত নির্ভর করে ভালো আচরণের উপরে জান্নাত নির্ভর করে প্রতিবেশীর সাথে ভালো আচরণের উপরে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ এই বিষয়ে আবারও গুরুত্বপূর্ণ কথা হবে ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে ওঠে মরুভূমি তেমনি জীবন্ত হয়ে উঠে আল কোরআনের জ্ঞানের জন্নাধারায় মানব হৃদয় আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন বিশ টিভি বাংলায় আমাদের আয়োজন আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান وانتشت روحي وصار الدمع يجري يا إلهي জানেন কত সুন্দরভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান কাল রাত সাড়ে দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় Saturdays provide. In Britain, we are facing one big problem that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense Father, Son, and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, So if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world? That means even God died. The freedom to unmask. So there are various ways which we can prove the argument to be wrong. দেখুন ডক্টর জাকিরের সঙ্গে আলাপ করি প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ইমান সত্যবাদিতা উত্তম চরিত্র সম্প্রীতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের ভূষণ এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের শিক্ষাসমূহ কি হারুন একজন আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম চল্লিশ হাদিস গ্রন্থের ধারাবাহিক তার সমূহ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চল্লিশ হাদিস পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আমরা সদাচরণ প্রতিবেশীর সাথে ভালো আচরণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা পেশ করছিলাম আপনারা এই গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য অপেক্ষা করছেন এই জন্য আমরা আপনাদের সুক্রিয়া আদায় করি আল্লাহ আপনাদেরকে যা যায় খায়ের দান করুক এবং সদাচরণ গ্রহণ করে নম্র আচরণ গ্রহণ করে জান্নাত কিনার তৌফিক দান করুক আল্লাহ আমিন সদাচরণ প্রতিবেশীর সঙ্গে নম্র আচরণ একটি গুরুত্বপূর্ণ ব্যাপার রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আল মোমেন কাল আনিখে মোমেন তো হবে নাকে লাগাম পরানো উঁটের মতো নাকে রশি দেওয়া আছে এমন উঁট যেমন মমিন হবে তেমন নাকে লাগাম দেওয়া আছে এমন উঁটকে যখন বসতে বলা হয় তখন বসে যখন তাকে টানা হয় তখন চলতে থাকে তো এমন হবে মুমিন আল মোমিন গিরুন করিমুন অসাহালুন মোমিন হবে নরম নম্র সদাচরণের অধিকারী এটার ফলাফল হবে জান্নাত সম্মানিত দর্শক মণ্ডলী আমরা বলছিলাম যে আপনি প্রতিবেশী মোমেন তাহাজ্জুদ পড়েন তা আপনি কি বুঝতে পারছেন যে আপনার নেকির অবস্থা কি হচ্ছে আবহরাই রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ সাল্লাম একদা জান্নাতের খুব প্রশংসা করছেন যে জান্নাতে এমন কতগুলি ঘর রয়েছে যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় ঝকঝক করছে বাহির আর ভিতর এত উন্নত মানের ঘর এই কথা আল্লাহ রসুল বললেন আল্লাহ রসুল এই কথা বলতেই সাহাবিগণ বলছেন লেমন হাজি আল্লাহ রসুল এত দামি ঘর এত উন্নত মানের ঘর কে পাবে কার জন্য এগুলি তখন রাসুল সাল্লা সাল্লাম বললেন লেমান আলান আল কালামা যার মুখের ভাষা নরম এক দুই আদামা সেয়ামা নিয়মিত নফল শ্যাম পালন করল নিয়মিত নফল শ্যাম পালন করবে যে সে জান্নাত পাবে তিন আতামাত্ম আমা দুস্থ গরিব ফকির মিসকিনকে যে খাদ্য প্রদান করল সে জান্নাত পাবে চার অসল্লা বিল্লাইলে ও নাসনিয়াম মানুষ যখন ঘুমিয়ে তখন সলাত আদায় করল সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে দামি জান্নাত পাওয়ার ব্যাপারে চারটি গুণের কথা বলা হয়েছে তার এক নম্বরে বলা হয়েছে আলানুল কালামা যে তার মুখের ভাষাকে নরম করল মুখের ভাষা নরম নেই জান্নাত নেই মুখের ভাষা নরম আছে জান্নাত আছে প্রতিবেশীর সাথে নরম আচরণ আছে জান্নাত আছে প্রতিবেশীর সাথে নরম আচরণ নেই জান্নাত নেই দুই আতামাত্ম আমা দুস্থ গরিব ফকির মিসকিনকে খাদ্য দিয়েছেন জান্নাত পাবেন দুস্থ গরিব ফকির মিসকিনকে খাদ্য দেননি জান্নাত হবে না তিন আদামা শ্যামা নফল সেম ওটা তো আপনারা সবাই জানেন নফল সিএমের ফলাফল জান্নাত কেননা নফল সিএম এমন একটি ইবাদত যে সেম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় পৃথিবীর আর কোনো কিছু দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না চার অসল্লাবিল্লাসনিয়াম অন্যাসনিয়াম মানুষ যখন ঘুমিয়ে তখন সলাত আদায় করে আর তা তাহাজুদ তাহাজুদ আছে যার দামি জান্নাত আছে তার রাতের সলাত আছে যার দামি জান্নাত আছে তার কে যদি দামি জান্নাত পেতে চাই তাহলে রাতের সলাত আদায় করতে হবে তাহলে উনি দামি জান্নাত পেয়ে যাবেন আবহরাই রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন আল মুসলিম আখুল মুসলিম একজন মুসলিম আর একজন মুসলিমের ভাই লাহু ওলাইয়াহকে রহু ওলাইয়াজলেমহু একজন মুসলিম আর মুসলিমের ভাই তাকে তুচ্ছ মনে করতে পারে না তার প্রতি অন্যায় করতে পারে না এবং তার সাথে দুর্বল আচরণ করতে পারে না তাকে অপদস্থ করতে পারে না তুচ্ছ মনে করতে পারে না তার প্রতি জুলুম করতে পারে না এবং তার সাথে মন্দ আচরণ করতে পারে না কোনোটাই করা যাবে না আল মুসলিম আখুল মুসলিম একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই আত্মাকুয়া হোনা এই কথা বলার পরে আল্লাহ রসুল বলছেন দেখো আসলে পরেজগারিতা এখানে নম্রতা এখানে ভদ্রতা এখানে নম্রতা আছে যার পরেজগারিতা আছে যার ভেতরটা ঠিক আছে যার সব আছে তার জান্নাত আছে তার যদি ভেতর পরিষ্কার না হয় তাহলে প্রতিবেশীকেও ভালোবাসতে পারবে না কোনো প্রশ্নই আসে না রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন যে আলা মনে রেখো অন্যা জাসাদ মজগা মানুষের শরীরে একটা টুকরা রয়েছে ওই টুকরা যতক্ষণ পর্যন্ত ভালো থাকবে ততক্ষণ পর্যন্ত মানুষ ভালো থাকবে ওই টুকরা যখন খারাপ হয়ে যাবে তখন মানুষ খারাপ হয়ে যাবে এটাই চূড়ান্ত মানুষের অন্তর নির্ভর করে তার ভালোর ওপরে মানুষের অন্তর নির্ভর করে তার মন্দর উপরে মন্দ আচরণ করে মানুষ ভালো হতে পারে না খারাপ আচরণ করে মানুষ ভালো হতে পারে না অন্তর ভালো হলে তার আচরণ ভালো হয়ে যাবে অন্তর যদি খারাপ হয় তাহলে তার আচরণ এমনিতেই খারাপ হয়ে যাবে আল্লাহ রসুল বলছেন আল মুসলিম আখুল মুসলিম একজন মুসলিম আর মুসলিমের ভাই ওই কথাটা বলতে গিয়ে বলছেন যে তার অর্থ তার মর্যাদা তার সম্পদ পূর্ণ নিরাপদে সে কোনো প্রকার তার ক্ষতি ত্রুটি বিচ্যুতি করতে পারে না তার অকল্যাণ কামনা করতে পারে না অকল্যাণ কামনা করে যে সেই ভালো নয় তার ভিতরে সদাচারণ নেই নম্র আচরণ নেই নম্র আচরণ দিয়েই জান্নাত লাভ করা যায় নম্র আচরণ দিয়েই প্রতিবেশীকে ঘায়াল করা যায় নম্র আচরণ দিয়েই জান্নাত কিনে যায় সম্মানিত দর্শক মণ্ডলী আমরা নম্র আচরণের বিষয়টি আপনাদের সামনে অতীব গুরুত্ব সহকারে পেশ করতে বলতে চাচ্ছি আবু হরাইরাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল মোমেন লিল মোমেন কালবনিয়ান এসুদ্দ বাজহ বাজান একজন মোমেন আর একজন মৌমেনের জন্য প্রাচীরের মতো প্রাচীরে যেমন একটা ইঁট আর একটা ইঁটের সাথে লেগে আছে একটা ইঁট আর একটা ইঁটকে ছেড়ে দিয়ে প্রাচীর হয় না তেমনি একজন মমিন আর একজন মমিনকে ছেড়ে দিয়ে মমিন হতে পারে না তাহলে বোঝা যাবে যে উভয়ের ইমান আছে রাসুল সাল্লি সাল্লাম কথাটি এভাবে বললেন ইনিস্তাক আইনহু ইস্তাকা করল যদি তার চোখে ব্যথা হয় সম্পূর্ণ শরীরে ব্যথা অনুভব করে অন ইস্তাকার আসু ইস্তাকা করল যদি তার মাথায় ব্যথা হয় তাহলে সম্পূর্ণ শরীরে ব্যথা করে সম্মানিত দর্শক মণ্ডলী বলতে চাচ্ছি যে ভালো আচরণ এটা হচ্ছে জান্নাত লাভের মাধ্যম ভালো আচরণ প্রতিবেশীকে ভালোবাসার মাধ্যম ভালো আচরণ নেই প্রতিবেশীকে ভালোবাসা যাবে না ফলাফল হবে জাহান্নাম দেখবেন আপনি একটু ভালো আচরণের কথা যেভাবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সেভাবে আপনাকে শোনাই আয়েসা রাজিয়াল্লাহ তালা আনহা বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আলাইকে রিফকে নরম আচরণ গ্রহণ করো নরম আচরণ গ্রহণ করা একান্ত জরুরি ইউতাবির রিফকে মালা ইউতাবিল উনফে নরম আচরণ দিয়ে যত কিছু পাওয়া যায় অন্য আচরণ দিয়ে তত কিছু পাওয়া যায় না নরম আচরণ দিয়ে যত কল্যাণ ধরা যায় কর্কশ কঠোর আচরণ দিয়ে তত কল্যাণ ধরা যায় না এই কথা বলার পরে রাসুল সাল্লি সাল্লাম বললেন লা ইউনজাও ফিসিয়ে ফিসাইন ইল্লে আবাহু ওয়ালা ইয়াকুন ফিসাইন ইল্লে সানাহু নম্র আচরণ যখন কারো ভিতর থেকে বের করে নেওয়া হয় তখন তাকে সমাজে অপদস্থ করে দেওয়া হয় দূষিত করে দেওয়া হয় কুলুষিত করে দেওয়া হয় আর যখন নম্র আচরণ মানুষের ভিতরে রেখে দেওয়া হয় তখন তাকে সমাজে সুন্দর করে দেওয়া হয় সে তখন সুন্দর সে তখন সবার কাছে প্রিয় সে তখন প্রতিবেশীর কাছে প্রিয় সম্মানিত দর্শক মণ্ডলী নম্র আচরণ নেই যার ইহকাল পরকালের কল্যাণ নেই তার নম্র আচরণ আছে যার ইহকাল পরকালের কল্যাণ আছে তার এ বলেই আমরা আজকের আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ তুমি আমাদের নম্র আচরণের তফিক দান করো আল্লাহ আমিন সুবাহানাকা আল্লাহ আবি হামদেকা আশহাদ ইল্লা আন্তা আস্তাক ফেরক অতগুলাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল কোরআন করিম হেদায়তের মূল সম্ভার আল কোরআন করিম থেকে হেদায়ত নিতে চাইলে আপনি অবশ্যই হেদায়ত পাবেন যদি আল কোরআন থেকে যারা হেদায়ত পেয়েছে তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করেন আসুন আল কোরআন থেকে হেদায়ত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদী শিক্ষা শুধুমাত্র পিস টিভি বাংলায় জানুন সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমে দিনী বিধান বোঝা সহজ হয়ে যায় ইসলামের বুনিয়াদী শিক্ষা ও তারও সাধারণ উদাহরণ প্রতি বুধবার রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় সমানতা কোরআন বিশ্বের সকল জ্ঞানের উৎস এখান থেকে জ্ঞানকে বের করে নিতে হবে ঘোষণা সৌরজগৎ সূর্যকে কেন্দ্র করে তার গ্রহগুলো একটি চমৎকার শৃঙ্খলার ভিতর দিয়ে ঘুরছে পৃথিবী ঘুরছে তার আপন কক্ষপথে গবেষণা আল্লাহ সুবাহান শৃঙ্খলার ব্যবস্থা করেছেন ডক্টর আহমদুল্লাহ সব আলোচনা এখানে চলে আসতে পারে যা মজবুত করে দেবে ইমান কোরআন ও আধুনিক বিজ্ঞান প্রতি সোমবার মঙ্গলবার রাত সাড়ে এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিস বাংলায়